যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন বুঝে থাকেন তাহলে আশা করি আমি একটা কথা আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছেন যে বিভিন্ন পদ্ধতিতে দিনের পাবলিক চালু রেখেছিলেন কিন্তু সমাজের একটা শ্রেণী এই সব রকমের পদ্ধতি থেকে বঞ্চিত থাকার কারণ চোদ্দ শতাব্দীতে হিজড়ি চোদ্দ শতাব্দীতে হজরত ইলিয়াস রহমতুল্লাহ ওই সমাজটাকেও তবলিগের আওতাভুক্ত করার জন্য বর্তমান দুনিয়ার প্রচলিত তবলিগ জমাতের ব্যবস্থা করেছে কাজেই এখানে একথা মনে করার কোন সুযোগ নাই যে ইলিয়াস রহমতুল্লাহ আলহির আগে দুনিয়াতে তবলিগ ছিল না কি বলেন আপনারা তবলিক ছিল না ছিল যত পদ্ধতি তবলিক ছিল ওই পদ্ধতিগুলির থেকে একটা সমাজ তখনও বঞ্চিত তাদেরকেও দাওয়াত ও তবলিগের সাথে জনাবার জন্য চোদ্দ শতাব্দীতে ইলিয়াস রবতুল এই ব্যবস্থাটা করেছেন কাজেই ওইগুলিও তবলিগ এইটাও তবলিগ এখন যদি আমরা মাদ্রাসাতে পড়াই আমরা মনে করি এটা পাবলিক নয় এটা ভুল হবে আমরা যারা কিল্লাতে যাই আমরা যদি মনে করি ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া তবলিক নয় সেটাও ভুল হবে বরং এটাও তবলিক সেটাও তবলিক আমরা যারা যে যত পদ্ধতিতে তবলিক করতেছি প্রত্যেকেই প্রত্যেককে সমর্থন এবং সহযোগিতা করলেই তবলিগের কাজটা খুব সুন্দর ভাবে চলবে আর যদি একে অপরকে ভুল বুঝি মনে করি শুধুমাত্র আমি যেটা করি এটাই তবলিক অন্যটা তবলিক নয় কাজ তো সুন্দর মতে চলবেই না বরং নিজেদের মধ্যে আরো বিভেদ সৃষ্টি হবে কাজেই আমি আশা করি আমার কথাগুলি বুঝে থাকলে এই বিভেদ থেকে আমরা অনেক দূরে থাকতে পারব Thank you. is that it is focused from what has been discussed before Salat that we come to an agreement and understanding that before Rasulullah sallallahu alayhi wasallam, uh, when he left the world, before today, basically from the Sahaba's time till today, whatever effort was taking place, this is also a different form, a form, different forms of tabligh. As you mentioned that the ulama, kiram uh, Rahimahumullah, the scholars, they uh, upheld this effort of deen, this effort of conveying the message of Allah Ta'ala to the servants of Allah Subhanahu Wa Ta'ala by different means. So that was also considered tabligh and due to a large uh, portion of society, a large portion of the population not uh, aligning themselves with any of these efforts, as mentioned before, such as they, they weren't able to study in madaris, nor were they able to uh, sit in the bayanat, nor were they reading books due to a large portion of the Muslim Ummah uh, keeping themselves aloof and away from these different efforts of, the, of Tabligh. Hazrat Mullah Ilyas in his time had basically uh, formulated this effort also. So it's, uh, and basically so if we all, he's mentioned that it's very, a lot of misunderstanding happens sometimes, a lot of uh, that, you know, this may be the effort and something else is not. What the ulama has shown us is that both are the efforts of, of tabligh. The way the ulama has kept uh, revived from the time of Rasul sallallahu alayhi wa to today, as well as what Mawlana Yashab has formulated as well. And if we all accept this, inshallah, then there will be no problems amongst any group that's actually, you know, uh, in whichever avenue of dini work they're in, we will not have any problem. That if we all accept the fact that this is also the effort of tabligh, that is also the effort of tabligh. And, you know, for example, a student studying in madrasa or teaching, a uh, teacher teaching madrasa or a person writing books or a person giving a lecture, these are all the efforts of tabligh as well. And if we come to agreement, then inshallah there will be no problems amongst the Muslim ummah, amongst, you know, us as Muslims. But if we, uh, if some of us, or, you know, if we begin to differentiate that this is the effort of tabligh and something else is not, or this is the effort that we're doing and something else is not, uh, or it's not basically an effort that's needed, etc., etc., then there will be great misunderstandings, misconceptions, and problems. So the Hazrat, the Shaykh says that it is hope that inshallah we all, we all come to understand this point inshallah. এই কারণেই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেন হজরত শাহ ওলিউল্লাহ মহাদ্দিসে দেহলবী রহমতুল্লাহ আলাইহি আর অমর গ্রন্থ হুজাতুল্লাহিল বালিবাহ নামক কিতাবে লিখেছেন এই উম্মত কেয়ামত পর্যন্ত নবীর দিনকে কিভাবে হেফাজত করবে এই প্রশ্নের জবাবে তিনি লিখেছেন একদল মুআল্লিম তালিমের মাধ্যমে একদল মুবাল্লিক তবলিগের মাধ্যমে একদল ওয়াইজ ওয়াজের মাধ্যমে একদল লিখক লিখনির মাধ্যমে একদল প্রচারক প্রচারের মাধ্যমে এইভাবে এক এক গ্রুপে এক এক দায়িত্ব পালনের মাধ্যমে গোটা উন্মতে নবীর পরিপূর্ণ দিনকে কেয়ামত পর্যন্ত হেফাজত করে that uh, how will this ummah, how will this ummah remain or safeguard the message of Rasulullah sallallahu alayhi wa sallam? How will they safeguard this deen? So Shah Waliullah Muhammad Zahdui, one of the major figures in the Indian subcontinent, one of our, uh, basically our highest predecessors, Al-Qabit, from before, eh, from before the Al-Urum he was the one who had actually brought deen, pure deen, into the entire subcontinent of India, from the Arab countries. And all the madaris, they all reached up to him, all the sanid, all the, uh, basically, all our um, uh, all our education and ilm reaches him. Shah Muhammad Dahlawi, he has written in his book Hujjatullah al-Baligha that how will the Ummah preserve this deen is in many different forms. He says whether the muballigh, the person doing tabligh, he will give his, he will do, do his tabligh. Similarly, the wa'id, the person giving bayan, will give his bayan. The khatib will write his books. And there's many different forms and ways in which the, uh, the ulama and the ummah will preserve his deen. এই জন্য আমাদের উচিত হবে যে যেভাবে সহি তরিকায় দিনের কাজ করে যাচ্ছেন তিনি যেন এই কথা মনে না করেন যে আমি যা করছি সেটাই শুধু দিনের কাজ অন্যরা যা করছে সেটা দিনের কাজ নয় বরং আমি দিনের একটা অংশ করে যাচ্ছি তিনি আরেকটা অংশ করে যাচ্ছেন আপনি আরেকটা অংশ করে যাচ্ছেন এইভাবে আমরা সম্মিলিত ভাবে নবীর দিনকে হেফাজতের কাজ করে যাচ্ছি এই মনোভাব রাখাটাই সবচেয়ে উচিত এবং একমাত্র নিজের কাজটাকেই দিনের কাজ অপরের কাজটাকে দিনের কাজ নয় মনে করাটা অত্যন্ত সংকীর্ণ তার পরিচয় So he says that it's extremely important to note that we should not have this mentality that what we, for example, any particular group, what we are doing is the only effort of deen, or it's only restricted to this effort. But rather all the different efforts that are taking place, all of these are efforts of deen. If we, inshallah, have this mizaj and this mentality, that all the different efforts made by the ulama and approved by the ulama, if all these efforts are the efforts of deen, We are also, inshallah, doing one effort. Someone else is also doing one effort. If we have this mentality, inshallah, then there will be no problem amongst the Muslim Ummah. And uh, inshallah, this is the best and the most fairest way of thinking. এখন আমি আর একটা গুরুত্বপূর্ণ কথার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো সেটা হল আপনারা আমার আগের কথা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমী সমস্ত নবী রসুলগণকে যে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র দায়িত্ব দিয়া যে দিনের কবলিক দিনই হইল নবীগণের একমাত্র দায়িত্ব অথচ হজরত আদম আলাইহিসালাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম পর্যন্ত এই দাওয়াত তবলিগের জন্য আল্লাহ সমস্ত নবী রসুল বানাইছেন পুরুষকে একজন নারীকেও আল্লাহ ফাকরাবুল আলমিন নবী বানাননি He says, uh, continuing forward, we should also we should note that that uh, the most significant responsibility, the most important responsibility given to the Anbiya alayhi salam was the conveying of the deen, the tabligh of the deen. And for this conveyance, he only selected men. So for this tabligh of the deen, he selected basically this uh, to to convey the message of Allah subhanahu wa ta'ala, to make the he, Allah ta'ala selected anbiya. Allah ta'ala selected men and not women. দুইটা কথা আপনাদের জানার পর অর্থাৎ দিনের দাওয়াত ও তবলিগের জন্যই আল্লাহ দুনিয়াতে নবী রসুল পাঠাইছেন আরেকটা কথা একমাত্র পুরুষগণকেই আল্লাহ নবী রসুল বানাইয়া পাঠাইছেন এই দুইটা কথা জানার পর আপনাদের মনে প্রশ্ন জাগা উচিত যে একজন নারীকেও আল্লাহ এই কাজের দায়িত্ব দিয়া নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন না কেন After knowing these two points, first point is that for the conveyance and the zeal of this deen, Allah Ta'ala sent the Anbiya. And the second point was that Allah Ta'ala uh, only made men Anbiya and not women Anbiya. After these two points, obviously a person raises the question as to why Allah Ta'ala had not selected women uh, to lead or to basically convey this message to become uh, Anbiya or messengers. এই প্রশ্নটা আপনাদের মনে জাগা উচিত এবং এই প্রশ্নের সমাধানটাও আপনাদের আমাদের সকলের মনে রাখা উচিত নবীগণকে আল্লাহ তকরবুল আলমিন মানুষের জন্য যে দিনের দায়ী বানিয়ে পাঠিয়েছেন দাওয়াত তবলিগের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেটা হলো সামাজিক পর্যায়ে সমাজের সর্বস্তরের মানুষের কাছে নবীগণ দিনের দাওয়াত তবলিগের কাজ করবে আর নারীদেরকে দিনের যে পরিমাণ দাওয়াত এবং যে পরিমাণ তবলিগের দায়িত্ব অর্পণ করা হয়েছে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে সেটা সামাজিক পর্যায়ে নয় সেটা হলো পারিবারিক পর্যায়ে নদীগণ পারিবারিক নদী হন না নদীগণ হন সামাজিক নদী আর নারীগণকে আল্লাহর পক্ষ থেকে সংসারের এবং ধর্মের যত দায় দায়িত্ব দেওয়া হয়েছে সেইগুলি সামাজিকভাবে নয় পারিবারিকভাবে আবার বলছে নবীগণকে আল্লাহ রব্বুল আলমী দাওয়াত ও তবলিগের দায়িত্ব দিয়া পাঠান সামাজিক পর্যায়ে আর নারীগণকে আল্লাহ সংসার এবং দিনের যে দায় দায়িত্ব দিয়া পাঠান সেটা হলো পারিবারিক পর্যায়ে নবীগণের দায়িত্ব সামাজিক পর্যায়ে আর নারীগণের দায়িত্ব পারিবারিক পর্যায়ে কথাটা ব্যাখ্যা ইনশাল্লাহ আমি পরে আপনাদের শেষ হবো or So he mentioned that the Allah Ta'ala had sent the salam for the society, for the outside society. And Allah Ta'ala has sent the, the responsibility for the men who are outside. So Anbiya salam, this is why they were given the rule. The men were given the rule of the Anbiya or to convey the message that this was a social effort, a social necessity. It would, it would be done outside. So this, this responsibility was given to men. And Allah Ta'ala had given the responsibility of women to be the, the inter, of the internal affairs. They were responsible for the internal affairs, the affairs at home. So they were, they were given the role, or, or you can say for the da'wah, or the effort at home. Home to home, I think men, society to society. all over the world. এই জন্য হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام এর অর্থ হলো নারীরা যখন নামাজটা ঠিক মতে পড়বে রোজাটা ঠিক মতে রাখি আর স্বামীর গড় যথাযথভাবে স্বামীর গড় করবে আর নিজের সতীত্ব রক্ষা করবে এই নারীদের জন্য আল্লাহ রব্বুল আলমিন পরকালে জান্নাতের সবগুলি দরজা খুলে দিবেন যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া নারী জান্নাতে প্রবেশ করবে তাহলে এই হাদিসে আল্লাহ রসুল নারীদের জান্নাতে যাওয়ার একটা ডিউটি নির্ধারণ করে দিয়েছেন একটা হলো ঠিক মতে নমাজ দায় করা দ্বিতীয়টা হলো ঠিক মতে রোজা পালন করা তৃতীয়টা হলো স্বামীর ঘর করা চতুর্থটা হলো সতীর্থ রক্ষা করা এই চার কাজ হল নারীর জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় প্রশস্ত পথ the in the in the hadith Rasulullah sallallahu alaihi wasallam mentioned that if a if a woman if, a woman prays or you know safeguards her five times salah. Similarly, she, she safeguards her fast. She fasts during the month of Ramadan, and she keeps the house, the amanat and the trust of the husband right. Meaning, she listens, she follows the, she obeys the husband and follows his commands uh, as long as they are pertaining to Sharia. And also, she uh, keeps the house, the, his, his amanah, his trust well, and also that she safeguards her chastity. So if she does these four things, Rasulullah mentions after that, she can enter Jannah from whichever door she wishes. Subhanallah. So if she guards, she safeguards these four uh, acts, then Allah Ta'ala will grant her that uh, she can enter through Jannah whichever door she wishes, inshallah. এই হাদিসের নারীদের যে তার দায়িত্বের কথা আল্লাহ রসুল উল্লেখ করেছেন ঠিক মতো নামাজ করা ঠিক মতো রোজা রাখা আর তিন নম্বর দায়িত্বটা হলো স্বামীর গড় করা এই স্বামীর গড় করার ব্যাপারে অন্য হাদিসে আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়ে বলেছেন যে সর্বশ্রেষ্ঠ স্ত্রী উত্তম স্ত্রী দুনিয়া এবং আকারাতে সৌভাগ্যবান স্ত্রীকে এর বিবরণে আল্লাহ রসুল বলেন যে না যে স্ত্রীকে স্বামী কোন হালাল কাজের আদেশ করলে তা পালন করে এবং যে নারীকে গড়ে রেখে স্বামী বাইরের কাজে গেলে তার গড়ের জিনিসপত্র হেফাজত করে এবং তার বাচ্চাদেরকে লালন পালন করে তাহলে এই হাদিসের ভিতরে আল্লাহ রসুল স্বামীর গড় করার বিবরণে স্বামীর বাচ্চাদেরকে লালন পালন করা তাদেরকে কলেমা কালাম শিক্ষা দেওয়া তাদেরকে উদ্গুসল শিক্ষা দেওয়া তাদেরকে নমাজ রোজা শিক্ষা দেওয়া এই দায়িত্বগুলি স্ত্রীর উপর বর্ষায় সুতরাং নারীর তবলিগ হইল তার গড়ে নিজের বাচ্চাদেরকে সারা সমস্ত মুসলমানের নারীরা যদি নিজের গর্ভজাত সন্তানকে আল্লাহ রসুলের শিক্ষা দেওয়া পদ্ধতিতে তবলিগ করত তাহলে এক দেশ থেকে আরেক দেশে পুরুষের দল তবলিগের জন্য যাইতে হইত না কারণ সমস্ত সন্তানেরাই নিজের মায়ের তবলিগের জন্যই নিজের জিন্দা হওয়ার জন্য যথেষ্ট হইয়া যাইত Sheikh says that in the hadith where Rasul sallallahu alayhi wa sallam guaranteed Jannah for the woman, he says that, that from, the, from the four different efforts that is, is mandatory on them, the third one is to make the home to make the home. In other words, he explains in detail that you eh, know we have a term in English we say the uh, the I can't remember the term I was just thinking of it. Basically the the ideal Muslim. Yes, we say the ideal Muslimah or the ideal Muslim wife. He explains from another hadith in Rasulullah sallallahu alaihi wasallam mentions that the ideal Muslim woman or the wife is the person is that woman that when her husband looks at her she, she pleases him. He is, happy, he is happy with her. Also that when he commands her, and this is obviously in pertaining to what is in accordance to Sharia. And so when she, when he commands her to do that which is halal, that which is jaiz, which is permissible, then she, you know, she complies to it and she performs, you know, that duty. And when he leaves the home, that she makes sure that the amanat and the trust that is left behind that she takes full, full care of them. Now what does that mean? Basically, to keep the house uh, clean and order, safe from others, and most importantly, to up to have the to raise the children in in the Islamic proper Islamic manner, teaching them their responsibilities, their obligations that Allah Taala put upon them, from salat to siyam to uh, all the different commandments, the du'as, to reciting Quran. So this responsibility, he mentions very importantly, that if our women womenfolk take care of this responsibility and become that ideal Musliman which Rasulullah had characterized, then there will be no need for men to go outside and, and you know, take this message to others. Because if the women are the ones doing the tabligh at home, this, this is exactly the tabligh of the woman at home, then there will be no, no need to fix others. Automatically the children would be in the care of, the, of their mother. Automatically the woman would, uh, the children would be in the, in the Islamic upbringing. The ideal wife or the ideal mother would take care of the children who would also become ideal, uh, and you know, which would result in a, a better society, a more Islamic society. So uh, this is actually the tabligh of women, he mentions. হাদিসে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন তোমাদের বাচ্চারা যখন ছয় সাত বছর বয়সের হয় তখন তাদেরকে নামাজের আদেশ করো কোন দশ বছরের বাচ্চা যদি কোন মুসলমানের নামাজ পড়তে না চায় তাহলে তাকে নামাজের জন্য শাসন করো সুতরাং মুসলমানের বাচ্চারা সাত বছরের আগেই নামাজের সবকিছু শিখতে হবে দশ বছর বয়সেই তাকে পূর্ণ নামাজি হতে হবে এখন সাত বছরের আগের বাচ্চাদেরকে পূর্ণ নামাজি বানানোর ডিউটিটা যদি স্বামী পালন করে তাহলে বাইরের কাজগুলি করবে কে এই জন্য স্বামী যখন খেতে খামারে কৃষিকাজ করতে যাবে স্বামী যখন অফিস আদালতে ডিউটি করতে যাবে স্বামী যখন দোকানপাটে ব্যবসা করতে যাবে তাই স্বামী পারবে না তার ছয় সাত বছরের বাচ্চাকে ইসলামী শিক্ষা দিতে ইসলামের প্রাথমিক শিক্ষা দিতে প্রত্যেকটা মুসলমানের বাচ্চাকে ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়ার স্ত্রীর দায়িত্ব এইটা হইল নারীদের তবলিগ এটা হইল ফ্যামিলি ভিত্তিক এটা হইল পরিবার ভিত্তিক সমস্ত মুসলমান নারীরা যদি পরিবার ভিত্তিক দাওয়াত তবলিক চালু করত তাহলে একটা মুসলমানের সন্তান এই এবং লাদিন বেনামাজি আর পাকিস্ত হওয়ার সুযোগ থাকত Now it's another hadith, again, of the importance of the upbringing of children. where he mentions that Rasulullah says that command your children up to the age of seven in regards to salah. So command your children in regards to salah up to the age of seven. And if up to the age of ten they are not compliant, they are not praying, then you should take some action. Or you should, you know, if, if it means beating or whatever other way and means it may be. So he says that when the men are working in the offices or in their jobs in the daytime, then how are they going to take that responsibility of the upbringing of the children up to the age of seven? That responsibility is laid on, the foundation of that is the woman at home. The foundation of that is the wife or the mother at home. So if, and if that wife, if that mother takes this responsibility of that child, and she raises that child properly according to Islamic manners, then there would be no need, the society would Allah Ta'ala would make it such obviously that the entire society would be uh, of good Muslims basically. And there would be no extra need for this extra uh, effort, extra da'wah, or for them to go out, or for the women also to go out. কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে বর্তমানে এমন কিছু নারীও পাওয়া যায় যারা নিজের বাচ্চাকে কলেমা শিক্ষা দেয় না নিজের বাচ্চাকে নমাজ রোজা শিক্ষা দেয় না পাতনাপাত শিক্ষা দেয় না হালাল হারাম শিক্ষা দেয় না যে কারণে নিজের বাচ্চারা চলে যায় বিপথে আর সমাজের অন্য লোককে দাওয়াত তবলিক করে দিনে আনার জন্য ফিকির করে এদের অবস্থা দেখলে মনে হয় যেন এরকম যেই লোক অপরের ঘরে বাতি জ্বালায় নিজের ঘর অন্ধকার রাখে যেই লোক নিজের ঘর অন্ধকার রাখলো সে অপরের ঘরে বাতি জ্বালায় দ্বারা তার কি উপকার হলো ঠিক তেমনি ভাবে যেই মেয়ে লোকে নিজের বাচ্চার সাথে দিনের দাওয়াত তবলিক করলো না এই নারী সমাজের দাওয়াতের তবলিগের কাজে যদি যায় তাহলে নদীরা কোন কাজ করবেন আর নাইরে নদীরা কোন কাজ করবেন He says that, that uh, it's unfortunate, it's a very unfortunate thing that there are many people, there are many women folk who don't give this proper upbringing and this, they don't raise their children properly. to the extent that there are many who don't even teach them the kalima, the recitation of the Quran, how to pray salat, etc., etc. What's necessary upon us all as Muslims, Muslims, and then what uh, some of them, what we do, some of us, what we do is then we, the women folk, we will go out and we'll do this, we'll convey this message to others, but we forget our own. So he says the example of this is like when you're trying to light the bulb in someone else's house and when you yourself are in darkness. নারীদের পরিবার ভিত্তিক দাওয়াত তবলিগের আরেকটা সিস্টেম হলো প্রথম পদ্ধতি হলো এরা নিজেদের বাচ্চাদের কাছে আল্লাহ দিনের দাওয়াত তবলিগের কাজ এমন ভাবে করবে যেন নিজেদের প্রতিটি ছেলে মেয়ে দিনদার হতে পারে যেন নারী নারীদের তবলিগের তবলিগি গুরুত্ব তবলিগি দায়িত্ব এবং এটা তার পরিবারের মধ্যে সীমিত আরেকটা পদ্ধতি হলো একজন নারী যদি আল্লাহর দিন জানে বুঝে এবং নিজে দিনদার হয় তাহলে তার কাছে অন্যান্য আশপাশের নারীরা আসবে যারা কলে মা সহি করে জানে না উজু গুসল জানে না নামাজ রোজা বুঝে না হালাল হারাম বুঝে না তারা ওই নারীর কাছে আসবে তার বাড়িতে তার ঘরে যে নারী জানে তাহলে এক ঘরের নারী যে আরেক ঘরের নারীর কাছে আসলো ওই নারী নিজের ঘরে বসেই যে সমস্ত নারী বাইরের থেকে আসবে তাদেরকে কলেমা শিক্ষা দিতে পারবে উজু শিক্ষা দিতে পারবে পাতনাবাদ শিক্ষা দিতে পারবে হালাল আলাম শিক্ষা দিতে পারবে হজরত রসুল করিম সাল্লাহামের বিবিগণ এই দ্বিতীয় পদ্ধতিতেও নারী সমাজের দাওয়াত তবলিগের কাজ চালিয়েছিলেন তার একটা উজ্জ্বল ঘটনা আমি একটু পরেই আপনাদেরকে বলব So it says that we, from this we understand the tabligh of the woman as is clarified and will be future clarified through hadith also. And he says that the tabligh for women is two types or the conveying of the message or the ta'lim is of two types. The first is that uh, a woman, a person teaches their own children, basically the, the, the sense of deen, what's farz, what's halal, haram, etc. And the second type, the second type is that from amongst the women folk, there are those who are knowledgeable, or we can say alima, those who are knowledgeable, have more knowledge concerning deen. This is where we can have other women folk coming to her and seeking guidance, ta'aleem, getting an education, dini education, learning the difference between halal, haram, farud, wajib, salat, and zakat, etc., etc. So this is the second surah and the second type of tabligh for women. The first type being that they, you know, uh, every single woman, make sure they take responsibility for their own, themselves and their children. And the second type is that if from amongst us we have some who are knowledgeable, then we all gather in the house of that knowledgeable uh, woman and we get an education, we seek ta'aleem and we, we get an education, Islamic education from her. And the example he will inshallah illustrate to us from the time of Rasulullah sallallahu alayhi wa sallam. মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বিবিগণের মধ্যে ওনার সবচেয়ে বড় মহব্বতের বিবি ছিলেন হজরত আয়সা রবি আল্লাহ তালা আল্লাহ রসুল যে সমস্ত নারীগণকে বিয়ে করে তার বিবিতে রূপান্তরিত করেছিলেন এর পিছনে বেশ কিছু কারণ ছিল এর মধ্যে একটা কারণ ছিল এক হাদিসে আল্লাহ রসুল বলেন ইন্নামা আনা বহিস্তু আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য উস্তাদ হিসাবে আমি হলাম উম্মতের টিচার শিক্ষক আর গোটা উম্মতই আমার ছাত্র কিন্তু নারীদের অনেক বিষয় এমন আছে যা কোন উস্তাদ পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার নারীদের ইসলামী জীবনযাপনের জন্য এমন কিছু বিষয় আসে আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার কিন্তু একজন মাত্র পুরুষ আছে যার কাছে নারী জীবনের কোনো কিছু শিখতে লজ্জা নাই তিনি হলেন একমাত্র স্বামী এই জন্য রসুলের প্রয়োজন ছিল কিছু নারীকে বিয়ে করে রসুল হবেন তাদের স্বামী আর ওই সমস্ত নারীরা হবে রসুলের স্ত্রী তখন ওই স্ত্রীরা তাদের স্বামীর থেকে কোনো কিছুই শিখতে লজ্জা নাই সব কিছু শিখে থাকবে পরবর্তীতে কোন নারী যখন ওই বিষয়গুলি শিখতে আসবে তখন উস্তাদ পুরুষ নয় নবীর বিবি যে উস্তাদ এই নবীর বিবিগণদের কাছ থেকে ওই বিষয় শিখতে শিখে যাবে এই প্রয়োজনেও হজরত রসুল করিম সন্দল ইসলাম বেশ কয়েকটা বিয়ে করেছিলেন এবং বেশ কয়েকজন বিবি তার ঘরে রেখেছিলেন It mentions that Rasulullah had married many uh, many wives, and one of the main reasons he mentions he states that Rasulullah says in a hadith that إِنَّمَا أَنَا بُعِثْتُ مُعَلِّمًا that I have verily been sent as a teacher. I have verily been sent as a teacher. And then he says that they, uh, you know, a woman when she gets her Islamic education also, there are many uh, there are many things in which she finds a lot of shame to ask anyone. It's, it's a matter of, it's a, there are private matters that a woman finds, you know, feels uncomfortable that she may ask any, any person. But the one person that any woman will ask immediately is her husband. And so because of this, Rasulullah sallallahu married women so that he can be their teachers and they in turn can teach others. এক কথায় মুসলমান নারীদের জন্য আল্লাহ রসুল একদল নারীকে ফ্যামিলি টিচার বানাবার জন্য তাদেরকে নিজের বিবি হিসাবে গ্রহণ করেছিল So when he, when Rasul sallallahu alayhi wa got married, there were, there were certain women that he married for this reason that they may become teachers for the ummah, they may become teachers for the remaining women as well. এদের মধ্যে হজরত আয়সা রাজি আল্লাহ তালানো আনহা ছিলেন নবীর ফ্যামিলি টিচারদের মধ্যে এক নম্বর ফ্যামিলি টিচার এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম হজরত আয়সা রাজি আল্লাহ তালানহাকে অন্যান্য বিবির চেয়ে বেশি ভ্রমণ করতেন One of the responsibilities was to be a family teacher, he says, and he says that uh, the most beloved to Rasulullah was Aisha radiallahu ta'ala anha, and she led this role of being the family teacher for the rest of the women. on how to basically counsel the family, the children, etc. How to teach them at home. এবার আমরা বোঝার চেষ্টা করবো হজরত আয়সা রাজি আল্লাহ তালাহা রাসুলের ঘরে পাড়া প্রতিবেশী অন্যান্য নারীদের জন্য কত বড় সুযোগ্য ফ্যামিলি টিচার ছিলেন এর একটা ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারব হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালানু এবং হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তারা দুইজনের মধ্যে একবার একটা মাস আলা নিয়ে দিমত হয়ে গেল হজরত আবু হুরায়রার মধ্যে আর হজরত উমরের মধ্যে একটা মাস আলা নিয়ে দিমত হয়ে গেল মাসালাটা কি যে সহবাস শেষ করলে পরে গোসল ফরজ হয় না সহবাস শুরু করলেই গোসল ফরজ হয়ে যায় এই হলো মশালা হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালু বলেন যে আমি রাসুল করিম সাল্লামের কাছে শুনতে পেরেছি সহবাস শেষ ফলে পরে গুসল ফরজ হয় আবহুরারা বলেন আমি রাসুলের কাছে শুনতে পেরেছি সহবাস শুরু করলে শেষ করতে পারুক আর না ফারুক গুসল ফরজ হয়ে যায় এই মাসালারা নিয়ে এই দুজন সাহাবির মধ্যে যখন দ্বিমত হয়ে গেল এবং উভয় এই যার যার মতের পক্ষে রসুলের হাদিসকে দলিল হিসাবে পেশ করলেন তখন বিষয়টা অমীমাংসিত হয়ে গেল তাদের মধ্যে He said we can understand an example uh, of an incident that occurred between the Sahaba radiallahu anhum. Uh, there was a certain mas'ala where there was a difference between Umar radiallahu anhu and Abu Hurairah radiallahu anhu in which uh, the Umar radiallahu anhu, it was concerning relations with a person's wife. That when a person has relations, then um, when does the ghusl become wajib or when, when does it exactly become wajib or necessary? When does the shower become necessary? So Umar radiallahu anhu was of the view that after a person has completed his relations with his wife, and Abu radiallahu anhu was of the view that as soon as the relations have started, whether they have finished or, or uh, whether, you know, whether they have finished or not, as soon as it started, then ghusl was wajib. So they have this difference and they both presented their proofs in the league as well, but they couldn't come to a solution. তাদের দুইজনের দুই মতের পক্ষেই যেহেতু রসুলের দুইটা হাদিস ছিল দলিল এই জন্য কেউই নিজের দলিল বাদ দিয়ে অপরপক্ষের দলিল মানতে রাজি ছিলেন না এমত অবস্থায় হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালাহু প্রস্তাব করলেন যে এটা যেহেতু স্বামী স্ত্রী সংক্রান্ত ব্যাপার গোসল ফরজ হওয়ার ব্যাপারটা যেহেতু স্বামী স্ত্রী সংক্রান্ত ব্যাপার কাজেই আমার মেয়ে হাফসা রসুলের স্ত্রী আর রসুল হলেন তার স্বামী নিশ্চয়ই আমার মেয়ে হাফসা তার স্বামী রসুলের কাছ থেকে এই হাদিস এই মশালাটার মীমাংসা জেনে থাকবে সুতরাং চলো আমরা মীমাংসাটা আমার মেয়ে হাফসার কাছ থেকেই জানতে চাই So he says, since both sides had their proofs as to what, you know, which would be correct, they couldn't come to a conclusion. Afterwards, Umar then stated that, you know, my daughter Hafsa radiallahu anha, she is the wife of Rasulullah sallallahu alayhi wasallam. So it may be because this is private relations between the husband and wife. She would know this better than any one of us because she is a very wife of Rasulullah sallallahu alayhi wasallam. So let's go and try to get this solved by her. তারা দুইজন যখন হজরত হাফসা রাবি আল্লাহ তালার কাছে এই বিষয়ের মীমাংসার জন্য গেলেন মনে রাখা দরকার যে হজরত হাফসা উমরের মেয়ে এবং রসুলের স্ত্রী হজরত হাফসারাদি আল্লাহ তালানা তাদের দুপক্ষের দুইটা হাদিস দলিল হিসাবে শোনার পরে বললেন যে এর মীমাংসা দেওয়ার যোগ্যতা আমার কাছে নাই আমি আশা করি তোমরা রসুলের অপর বিবি একমাত্র আয়সার কাছে তার মীমাংসা পেতে পারো When they both reached Hafsa radiallahu ta'ala anha, she, and we have to keep in mind she was the wife of Rasulullah sallallahu alayhi wa sallam, but still, when they came and they uh, presented the arguments and they said that both sides had they both had food from Rasulullah sallallahu alayhi wa sallam. So she finally, uh, you know, she uh, gave the solution that it, it'll be it'll be better if you can go to the next wife of Rasulullah sallallahu alayhi wa sallam, that being Aisha radiallahu ta'ala anha. হজরত হাফসা রাজি আল্লাহ তালানহার পরামর্শ ক্রমে যখন তারা দুজন হজরত আয়সা রাজি আল্লাহ তালানহার কাছে গেলেন তখন আয়সা বললেন যে আপনাদের দুজনের বর্ণিত হাদিস ঠিক আছে উমর যে বলেছেন যে সহবাস সমাপ্ত হওয়ার পরে গোসল ফরজ হয় এই কথাটা আল্লাহ রসুল এক সময় বলেছিলেন কিন্তু এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই বিধান ছিল সেই সময় পার হওয়ার পরে এই বিধান আর থাকেনি পরবর্তীতে আল্লাহ রসুল স্থায়ী বিধান দিয়ে বলেছেন সহবাস শুরু করার পরে সমাপ্ত না হলেও গোসল ফরজ হয়ে যাবে সুতরাং আবু হুরায়রা যে হাজির বলেছেন এটা হলো পরবর্তীকালের জন্য স্থায়ী বিধান আর উমর যে হাদিস বলেছেন সেটা ছিল অল্প দিনের জন্য কিছুদিনের জন্য বিধান কাজী উমরের বর্ণিত হাদিসের বিধানের মেয়াদ শেষ আবহুরার আবহুরার বর্ণিত হাদিসের বিধান চিরকাল চলবে So after they presented their arguments to Aisha radiallahu ta'ala anha, she, she actually made the final decision in which she said both Sahaba radiallahu anhum were correct in their views. But the difference was that Umar radiallahu anhu would mention that you know, uh, that towards the end, after uh, husband and wife, uh, after they meet, after the meeting, the ghusl will be wajib. That was for a certain period of time. And afterwards, the commandment was for the latter, in which Abu Hurairah had mentioned that as soon as the husband and wife, uh, as soon as they met, immediately after that, ghusl would be wajib, whether they had finished their encounter or not, but as soon as they met and as soon as they started, then also will be wajib. This was the commandment afterwards, which was given by Rasul sallallahu alayhi wa and this will be the commandment which will remain forever, inshaAllah. এই ঘটনার দ্বারা আমরা পরিষ্কার জানতে পারলাম বুঝতে পারলাম যে রাসুলের বিধিগণ দিনের তবলিক করেছেন সোশিয়াল টিচার হিসাবে নয় ফ্যামিলি টিচার হিসাবে From this we can understand that, you know, the wives of Rasulullah sallallahu alayhi wasallam, they were also, they also did tabligh. But their tabligh was more in the form of the internal affairs, the family affairs, and not the external and social affairs. The external and social affairs were, was restricted to the men, and the internal, uh, the external affairs were uh, restricted to the men, and internal affairs were restricted to the women. So the wives of Rasulullah were family teachers more than social creatures. এই হল আল্লাহ রব্বুল আলমিন কোন একজন নবীকেও নারী কোন একজন নারীকেও নবী না বানাবার এক কারণ যে নবী নারীগণ তবলিক করবেন এরা সামাজিক পর্যায়ে নয় তারা তবলিক করবেন যার যার পরিবারের ভিত্তিতে দ্বিতীয় কারণ হল সামাজিকভাবে যারা তবলিক করবেন তাদের অবশ্যই দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করতে হবে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হবে এক শহর থেকে আরেক শহরে যেতে হবে দাওয়াত ও তবলিগের কাজে এক দেশ থেকে আরেক দেশে যেতে হবে এক কথায় ভ্রমণ করতে হবে ভ্রমণ করা ছাড়া সামাজিকভাবে দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালনের কোন উপায় নাই আর দেশ দেশান্তরে ভ্রমণ করাটা নারীদের জন্য তো দূরের কথা পুরুষদের জন্য আল্লাহ রসুল বলেন যে ভ্রমণটা হলো এত বড় একটা বিপজ্জনক ব্যাপার আল্লাহ রসুল কোন হাদিসে বলেছেন আসফর সফরুন আর কোন হাদিসে বলেছেন আসফর মিনার না সফরের কষ্ট আগুন আগুনে জ্বলার কষ্টের মতো কষ্ট এত বড় কঠিন কাজ কাজের দায়িত্বটা আল্লাহ নারীদের যে সমস্ত নারীরা ঘরের দায়িত্ব পালন করবে তাদের কেনা দিয়া পুরুষকে দিতে চান এই জন্য আল্লাহ ফকরাবুল আলমী কোন একজন নারীকে সামাজিক নবী না বানাইয়া সামাজিক তার তবলিগের দায়িত্ব না দিয়া সমস্ত পুরুষদেরকেই সামাজিক ভাবে দাওয়াত তবলিগের দায়িত্ব দিয়া নবী বানিয়ে বানাইছে So he says that uh, the first reason mentioned as to why the Allah, that Allah subhanahu wa ta'ala had appointed men to do tabligh or to do this effort of da'wah to convey the message was that because of, you know, matters of privacy, where a woman is more private, she is, is to do the internal affairs, affairs, the internal work at home, and a man is more social, he is to do the external affairs. So the privacy. And the second reason why uh, Allah Ta'ala has selected men also was because one of the major components, or one of the major, um, one of the major components of tabligh, or conveying the message, or taking this message and delivering elsewhere is traveling. So a person would have to travel from country to country, from state to state, all, all over the world. And traveling, as mentioned in many hadith, is, is very something that's very difficult, very, something very severe. And in a hadith, more or less, Nabi Sallallahu Alaihi says that traveling is a, is a piece of the fire. In other words, its difficulty is something that, uh, you know, difficulty is what people uh, face in Jahannam. So similarly in traveling there's also difficulty. So and for forget uh, for a woman, but for a man it's so difficult, then how difficult would it be for a woman? So basically these two reasons. The first is because of the privacy and second because of traveling, the difficulty of traveling. এছাড়া আমি আশা করি আপনারা শরীয়তের একটা মশলা জানেন সেটা হলো শরীয়তের বিধান মতো কোনো নারী যদি কোনো জরুরি কাজেও ভ্রমণে যেতে চায় সফরে যেতে চায় তাহলে নিজের আপন পুরুষদেরকে সাথে নিয়ে ছাড়া নারীদের জন্য সফরে যাওয়া জায়েজ নেই নারী এক দেশ থেকে আরেক দেশে সফরে যেতে হলে নারী দূর দূরান্তের সফরে যেতে হলে তার আপন পুরুষকে সাথে নিয়ে যেতে হবে কেন কারণ নারীর জন্য আপন পুরুষ সাথে নিয়ে ছাড়া সফরে যাওয়া তার সতীত্ব রক্ষাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় সে নিজের জানের নিরাপত্তা রক্ষা করতে পারবে না তার প্রাণের জন্য সে কি হবে না যে আপন পুরুষ তারা সফর সফরে গেলে তার সতীত্ব রক্ষার কোন কোনো নিরাপত্তা থাকবে না আপন পুরুষ তারা সফরে গেলে যে নারী দেশ দেশান্তরে সফরে গেলে নিজের সতীত্ব রক্ষার জন্য আরেকজন পুরুষ পাহারাদার লাগে এই নারীকে যদি নবী বানাইয়া সামাজিক ভাবে নবী বানাইয়া পাঠানো হয় তাহলে তিনি অপরের জন্য দাওয়াত তবলিগের চিন্তা করবেন না নিজের জান এবং সতীত্ব রক্ষার চিন্তা করবেন এই কারণে আল্লাহ কোন নারীকে নবী বানাইয়া পাঠান নাই So he's basically, basically mentioning the reasoning behind why Allah subhanahu wa ta'ala had not made a woman a Nabi, had not given her the responsibility of this, the tabligh of this message, of relaying this message to the Ummah. And he says that uh, that a woman traveling, Again, he brings that, that you know, women traveling, all the difficulties. Yes, uh, um, he said that we know of a very important must that we all know, that for a woman to travel, it's necessary for her to take a mahram, a person who is uh, a relative. And the reasoning for this is, is simple, that uh, a man normally can take care of himself and normally won't be abused. But for a woman, it's, it's less likely that she'll be safe outside alone. So there's no, you know, it's, it's impossible that Allah Ta'ala will put this responsibility on women when they will be more worried about safeguarding themselves and fear more for themselves rather than being able to relay the message. While a man, it will be much easier for him, or it's, it's less harmful for him. তর্কের খাতিরে বলা যায় ঠিক আছে একজন নারীকে যদি আল্লাহ নবী বানায় পাঠাইতেন তাহলে সেই নারী নবী আরেকজন পুরুষকে সাথে নিয়ে ভিন্ন দেশে দাওয়াতে যাইতে পারতেন এই প্রশ্নের জবাব হলো একজন নারীকে নবী বানাইলে আল্লাহ যেই নবী নারী আরেকজন পুরুষকে সাথে নিয়ে ভিন্ন দেশে দাওয়াত তবলিগের জন্য যাইবেন সেখানে নারীটাকে নবী না বানাইয়া যেই পুরুষটাকে নারী সাথে নিবে ওই পুরুষটারে নবী বানাইয়া দিলে তো একজনের দ্বারা এই কাজ চলে সেই কাজ একজনের দ্বারা চলে সেই কাজ আল্লাহ দুইজনের দ্বারা করাইবেন কেন You know, bring an objection that, uh, you know, Allah Ta'ala could have made a man and a woman Anbiya together, Nabi together, and they would have been married and, uh, you know, to carry out this effort together. So he says the answer to this is that if Allah Ta'ala had given one the responsibility, then why give, you know, what, what would be the necessity to give both? When one can carry out the responsibility, what would be the necessity of giving both the responsibility? এইবার আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই আয়াতের সানে নজুলের উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন আমি কি তবলিক করেছি এই তবলিক শব্দটাকে কেন্দ্র করে এতক্ষণের আলোচনা হল এবার আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই সাহবাই কারাম বলেন হ্যাঁ আপনি তবলিক করেছেন রাসুল বলেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আপনার বন্দারা স্বীকার করছে আমি আপনার দিনের সত্যতা আপনার বন্দাদের কাছে তবলিক করে দিয়েছি এই তবলিক করেছেন সাহবাই কারাম সাক্ষী হয়েছেন আল্লাহকে রাসুল সাক্ষী করেছেন এই ঘটনাকে কেন্দ্র করেই আল্লাহ ফকরাবুল আলমী সুরায় মায়েদার তিন নম্বর আয়াত নাজির করে Now going back to the discussion again from the beginning, we discussed so far, we mentioned, you mentioned that uh, we were to discuss three words from the verse, and the first word, the tabligh, was discussed. That where, wherein Rasul sallallahu alayhi wa sallam confirmed from the Sahaba that have I made tabligh of the message, have I conveyed the message. And so from basically from the, those three words, the first word tabligh was discussed. Now we're going to go more into the more discussion of the other words as well. এই তারিখটা ছিল রসুল করিম সাল্লাহ আলহি সাল্লামের বিদায় হজের ভাষণের তারিখ দশম হিজিরি সন জিলহজ মাস নয় তারিখ শুক্রবার আসরের সময় আরফার ময়দানে রহমতের পাহাড়ের নিচে রাসুল তার বাহনের দিকে আরোহিত অবস্থায় এই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যাকে কেন্দ্র করে আল্লাহ সুরায় মায়েদার তিন নম্বর আয়াত নাজিল করেছিলেন সুতরাং আয়াতটা কোন দিন তারিখে নাজিল করেছিলেন আবারও আমরা মনে করি দশম বিধি সন ছিল মাস ছিল নয় তারিখ ছিল শুক্রবার ছিল আসরের সময় ছিল আরফার ময়দানে রসুল ভাষণ দিয়েছিলেন জবলে রহমতের পাদদেশে রসুলের বাহনের পিঠে আরোহিত অবস্থায় সুতরাং দশম হিতি সনের দিলহজ মাসের নয় তারিখ শুক্রবার হল এই আয়াত নাজিল হওয়ার দিন তারিখ And it then goes into, uh, you know, what day was this revealed? And we discussed in the beginning that this is in Hajj al-Wada, and then he uh, he goes into the detailed explanation of where it was situated. He says, or, or when it took place. He says it took place on the 10th, the 10th year of Hijrah, uh, in the month of Dhul-Hijjah, and it was on the 9th of Dhul-Hijjah, it was on the Jumu'ah, on a Friday, after Asr, on the plains of Arafah by Jabal Rahmah, the, the Mount Rahmah again, the 10th year of Hijrah, the month of Dhul Hijjah, and the night of that month, it was on a Jumu'ah on a Friday, and it was after Asr, on the plains of Mount Arafah, right near Jabal Rahma or the Mount of Mount Rahma. আয়াত নাজিলের তারিখটা আপনারা মনে রাখিলে রাখতে পারলেই আয়াতের যে তফসিল প্রসঙ্গে যে তিনটা কথা আমাদের জানার কথা ছিল এর প্রথম কথা জানা পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ আল্লাহ বললেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে আজকে বলতে কোন দিন আয়াতটা নাজিল হলো যেদিন আজকে বলতে কোন দিন আয়াতটা নাজিল হলো যেদিন দিনটা কোনটা দশম হিজড়ি সন দিল হক মাস নয় তারিখ শুক্রবার When Allah subhanahu wa ta'ala says, today I have completed your deen for you, that Al Yawm or today refers to the 10th Uh, the ninth of Zulhijjah and the tenth year of Hijri. The ninth of Zulhijjah and the tenth year of uh, the tenth year of Hijrah. এই হলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখান থেকে যে তিনটা কথা আমাদের বোঝার দরকার ছিল একটা হলো আজকে বলতে কোন দিন দ্বিতীয়টা হলো দিন বলতে কি বোঝায় তৃতীয়টা হলো পরিপূর্ণতার ব্যাখ্যা কি এর মধ্যে আমি আশা করি এতক্ষণের আলোচনার দ্বারা আপনারা প্রথম প্রশ্নের জবাব পেয়ে গেছেন আজকে বলতে কোন দিন মহানবীর বিদায় হজের ভাষণে দিন রাসুল করিম সাল্লাহ ইসলামের বিদায় হজের ভাষণে দিন এই হলো আজকে বলতে এই দিন বুঝাইছে আল্লাহ বলেন আজকের থেকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম So he said the discussion from the beginning was that we were to discuss the verse that from today I have completed your deen, or today I have completed your deen. So from the beginning till now we understand what today meant in the 10th uh, year of Hijrah and the 9th of Zulhijjah. And so basically when did this take place? It took place on, uh, on that day. And then uh, the, three, the two more things we were to discuss basically what the word deen meant. But when Allah Ta'ala said that today I will complete your deen for you, what the word deen meant and uh, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا Yes, and so what the term deen meant, we're going to inshallah discuss this further. এবার আমরা দুই নম্বর কথাটা বোঝার চেষ্টা করবো আল্লাহ যে বললেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে দিন বলতে কি বুঝায় অথচ এই আয়াত নাজিল হওয়ার আরো এক মাস বিশ দিন পরে আল্লাহ আরেক আয়াত নাজিল করলেন সেই আয়াতে বলেন واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে সম্মিলিত ভাবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রত্যেককে যার যার কর্মফল ভোগ করতে হবে যেদিন কাউকে কোন জোর জবরদস্তিমূলক কোন সাজা দেওয়া হবে না নিজের রাতের কর্মফল ছাড়া এই আয়াতটা রসুলের বিদায় হজের ভাষণের আরো এক মাস বিশ দিন পরে নাজিল হইল যে আয়াতে আল্লাহ বললেন যে আয়াতে আল্লাহ বললেন আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এই আয়াত নাজিল হওয়ার এক মাস বিশ দিন পরে যে আরেক আয়াত নাজিল হইল ওই আয়াতটা দিনের অন্তর্ভুক্ত না বহির্ভূত যদি দিনের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে আয়াতটা নাজিল হওয়ার এক মাস বিশ দিন আগেই দিন পরিপূর্ণ হইল কিভাবে আর যদি আয়াতটা দিনের অন্তর্ভুক্ত না থাকে তাহলে কি কোরআনে এমন কোন আয়াত আছে যেটা আমাদের দিনের বহির্ভূত এই দুই প্রশ্নের মীমাংসা হবে তখন ওই যখন আমরা দিন বলতে কি বোঝায় তা বুঝতে পারবো হ্যাঁ। This is the second discussion of the word deen. What does deen mean? And in order to understand this, um, we have to, uh, he brings he says that, that a month and a month and twenty days after this ayat was revealed, that verse was revealed that today I've completed your deen for you. A month and twenty days later, another verse was revealed. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون and fear that day that wherein you will return to Allah subhanahu wa ta'ala. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت and then everyone will receive the full share of what they uh, what they uh, what they bought for. Basically, what they did in dunya, they will receive their full share. And then no one will be uh, Allah Ta'ala will not oppress anyone. No one will be oppressed. Everyone will receive what they deserve. So he said, a month and 20 days later, this ayat was revealed. The question remains that was this is this ayat or is this verse a part of the deen that was revealed a month and 20 days prior to that, before that? Or is it something that came after, something that is separate? So he's going to discuss that inshallah. প্রশ্নটা যদি পরিষ্কার ভাবে বুঝে থাকেন তাহলে আমি জবাবের আলোচনা করব আর না বুঝে থাকলে প্রশ্নটা আমি আবারও আপনাকে প্রশ্নটা বুঝাবার চেষ্টা করব তারপরে জবাব Chef says, I want to know if everyone understood the question. If we haven't understood the question, then there's no reason to go into the answer. Did everyone understand the question? If everyone understood the question, then we can go forward. And if they didn't understand, then we can repeat it again. তারপরও আমি আবারও বলছি এক মাস বিশ দিন আগে আল্লাহ বললেন যে আজকে আমি তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম এর এক মাস বিশ দিন পরে আরেকটা আয়াত নাজিল হলেন একমাস বিশ দিন আগেই যদি দিন পূর্ণ হইয়া গেল দিন পূর্ণ হওয়ার পরে আর এক আয়াত নাজির হওয়ার কি দরকার ছিল আর এই আয়াতটা যদি দিনের বহির্ভূত হইয়া থাকে তাহলে এক মাস বিশ দিন আগে পরিপূর্ণতার ঘোষণা দেওয়া ঠিক আছে কিন্তু তখন সাব্যস্ত হলো যে কোরআনে একটা আয়াত আছে যেটা আমাদের দিনের বহির্ভূত এটা কিভাবে হইতে পারে এই হইল প্রশ্নটা আবারও বললাম ইনশাল্লাহ আপনারা বুঝে থাকতে তারপরে জবাব করবো He's saying for the benefit of everyone, we, he's going to repeat the question. He says that when the verses reveal that today I've completed your deen for you, why, what was the necessity of revealing another verse one month, 20 days later? When Allah Ta'ala revealed that verse that, and fear that day when everyone will return to Allah. What was the need to reveal the verse after that verse? Now, was the second verse a part of deen if so, then what, why was it revealed after? And if it's, if it's not a part of deen, something separate, then what, then why was the first verse revealed? If it's something separate, then why is it separate, or what does it mean? এই প্রশ্নের মীমাংসা মীমাংসাটা পরিষ্কার হওয়ার জন্য দিন শব্দটাকে আল্লাহ কোরআনে কি কোন অর্থে ব্যবহার করেছেন তা পরিষ্কার ভাবে বোঝা দরকার এবং মনে রাখা দরকার যে এই দিন শব্দটাকে আল্লাহ কোরআনের সব আয়াতে একই অর্থে ব্যবহার করেননি বরং বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন In order to understand this, we have to know that deen, the discussion of the word deen, what exactly it connotates, what it means, what it implies. And he mentions that the word deen in the Quran is mentioned in numerous, numerous places, and not every place has the same meaning. The word deen has different meanings. উদাহরণস্বরূপ সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াতে যে আল্লাহ বলেন মালিক ইয়ৌমিক দিন এখানে সর্বপ্রথম আল্লাহ কোরআনে দিন শব্দ ব্যবহার করেছেন পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন মালিক ইয়ৌমিক দিন এর অর্থ হল কর্মফল দেওয়ার দিনের মালিক তাই এই আয়াতে আল্লাহ দিন শব্দটাকে মানুষের কর্মফল অর্থ মানুষের আমলের ফলাফল অর্থে ব্যবহার করেছেন This is the first time or the first incident in which the word deen is mentioned in Surah Fatiha, where we say the third verse is Malik Yawm Deen, Master of the Day of Judgment. So that deen, that deen refers to, to judgment or hisab or taking account. So that word there, that phrase specifically means the day of taking in, into account. সুরাতুল ফাতিহার তিন নম্বর আয়াতের অর্থ যে দিন শব্দের অর্থ যে কর্মফল এটা রসুলের বিদায় হজের বাসনের দিনে পরিপূর্ণ হয় নাই এটা পরকালে পরিপূর্ণ হবে কাজেই ওইখানে আল্লাহ কর্মফল অর্থে অবশ্যই দিন শব্দ ব্যবহার করেননি says that this um, this word deen in Surah Fatiha, this refers to not the deen in which Rasul sallallahu alaihi wasallam mentioned in the last sermon, in the last khutbah, because this deen will happen on the day of judgment after after when Qiyamah will take place. So that deen and this deen are two different things. আবার দেখা যায় সুরাতুল বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন লা ইকরাহা ফিদ্দীন দিনের বেলা বেলায় বল প্রয়োগ চলবে না এখানে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেননি সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াতে দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন কিন্তু সুরাতুল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে দিন শব্দটাকে কর্মফল অর্থে নয় ধর্ম অর্থে ব্যবহার করেছেন ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না পৃথিবীতে যে কোনো মানুষ যে কোনো ধর্ম স্বাধীনভাবে পালন করতে চায় তাকে সেই ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে এই কথা বলে আল্লাহ ইকরা হাফিদ্দিন বলছেন He says the next verse is in Surah Baqarah, in the third chapter, first page, where he says, Allah Ta'ala says, La ikraha fi deen, there is no compulsion in religion. This deen is not the same deen of Surah Fatiha, which meant, uh, you know, hisab or judgment. nor, nor is it deen, the deen mentioned in the last sermon, uh, where, but this deen refers to religion, or, you know, adopting a certain, a certain religion. Allah Ta'ala says there is no compulsion in religion, la And this means that there is no compulsion in anyone else accepting religion. You cannot force religion upon anyone else. So, basically religion to accept the faith, this is a person's private and personal matter. We cannot force others. yeah, we can give targhib, we can, uh, you know, give them da'wah, but we cannot force others to accept deen. So this deen is in the meaning of religion, and the deen of Surah Fatiha was in, in the meaning of hisab and judgment. এখানেও কিছু জরুরি আনুষঙ্গিক কথা আছে যে আল্লাহ যে সুরাতুল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে ঘোষণা দিলেন দিনের বেলায় বল প্রয়োগ চলবে না অর্থাৎ ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না যে কোন ধর্মাবলম্বী পৃথিবীতে যার যার ধর্ম পালনের স্বাধীনতা হবে পাবে এখানে প্রশ্ন জাগতে পারে তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য He says that a question may be raised in very important discussions that uh, since this verse, La Salaha Fiddin, that there is no compulsion on religion, since, since it establishes freedom of religion for a person to choose and being free to choose whichever religion he wishes, then does this mean that all religions are accepted in the eyes of Allah? Meaning, does it, is it, uh, are they free to choose whichever religion they wish to? অথচ আল্লাহ রব্বুল আলমী নিম্ন আয়াতে পরিষ্কার ভাবে ঘোষণা দিয়েছেন মাই ইয়াক্তাবি গৈরাল ইসলামী দিনান পালাই ইউকবালা মিহু ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা পালন করবে তাদের ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না Whereas Allah Ta'ala has mentioned in another verse that وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ that whoever chooses any other religion besides the religion of Islam, it will not be accepted from him. তাই আবার প্রশ্ন জাগে ইসলাম ছাড়া কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাহলে সুরাতুল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে অন্য ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন So the question is raised that why did Allah Ta'ala give the freedom of choice and freedom of religion in one version, Surah Baqarah, While in another verse, Allah Ta'ala does not accept any other religion but Islam. So what's the answer to this question? কথা শেষ আর মাত্র দুই তিন মিনিট চলবে এখন কি করবো এই প্রশ্নের জবাবটা সহজে বোঝার জন্য একটা উদাহরণ আমরা বুঝতে পারি সেটা হইল শিক্ষক যখন ছাত্রদেরকে লেখাপড়া করাইয়া পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে দেন তখন সব ছাত্ররাই প্রশ্নের সঠিক জবাব লিখতে পারে না অনেকে ভুল লেখে অথচ এক্সামিনার যে ছাত্র পরীক্ষার জবাব শুদ্ধ লেখে তাকে যেমন লেখার সুযোগ দেয় যারা ভুল লেখে তাদেরকেও লেখার সুযোগ দেয় কেন গ্রহণযোগ্যতার কারণে নয় পরীক্ষার নিয়ম রক্ষার জন্য He lists an example to explain the answer, and he says that the example of a teacher examining a student, or not examining, but when he takes their exam, he gives everyone fair trial. Everyone can take the exam. Now, when you know whether they will pass the exam or fail the exam is up to them, in the sense that they will choose whether they pass or fail the exam. So he, he says uh, basically similar to the situation here. ঠিক তেমনি ভাবে পরীক্ষার হলে যেমন ভাবে ছাত্রদেরকে ভুল লেখার স্বাধীনতা দেওয়া হয় নিয়ম রক্ষার জন্য গ্রহণযোগ্য হওয়ার কারণে নয় তেমনি ভাবে আল্লাহ পৃথিবীতে ভ্রান্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন গ্রহণযোগ্য হওয়ার কারণে নয় দুনিয়া নিয়ম রক্ষার জন্য Just this is the teacher gives a fair trial to all the students that they can all take the test and then they will choose and decide what the answers are. And it will be up to them to choose what the right and the wrong answers. This is to be fair to everyone, that it's up to them to choose. But it doesn't mean that everyone will pass the test. doesn't mean that everyone will pass the exam. এবার ফিরে যাই মূল কথার দিকে সুরাতুল বাকারার তিন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ কর্মফল অর্থে ব্যবহার করেছেন সুরাতুল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন uh, just uh, the outcome or is of the example is that So when the students, they take the test, it's up to them to whether they pass or not. Similarly, everyone will get a fair chance in this world. Everyone will have that freedom of choice to choose whichever religion he wills, he or she wishes. But who passes and who fails, Allah has decided that with the second verse, where he says that only those who select Islam, they will be accepted. Now we go back to the original uh, uh, original discussion of why Allah Subhanahu Wa Ta'ala has given the different meanings of deen. In Surah Baqarah, He's given the meaning of religion, and Surah Fatiha has given the meaning of Hisab and judgment. আবার সুরায় সুরা এর তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন এখানে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থেও নয় ধর্ম অর্থেও নয় ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস বোঝাবার জন্য ব্যবহার করেছেন সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন এর অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাসে অটল থাকো সুতরাং এইখানে দিন শব্দটাকে সহি আকিদা বিশ্বাস বুঝাবার জন্য আল্লাহ ব্যবহার করছে Then it says in another place in the Quran, Surah Shura, in the 13th verse, Allah Ta'ala says, Aqimud Deen, establish Deen. And here Deen, Allah Ta'ala uses this for a person to, uh, in regards to a person's aqidah and faith and belief, to establish the tenets of faith to establish the obligatory tenet and, and main pillars of faith. এবার আমরা আমাদের আলিপ্ত আসি সেখানে আল্লাহ বলেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম এখানে আল্লাহ দিন শব্দটা ব্যবহার করেছেন কর্মফল অর্থ বোঝাবার জন্য নয় ধর্ম অর্থ বোঝাবার জন্য নয় আকিদা বিশ্বাস বোঝাবার জন্য নয় আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম আয়াতাংশে আল্লাহ দিন শব্দটা ব্যবহার করেছেন শুধুমাত্র ইসলামের বিধি বিধান অর্থ বোঝাবার জন্য আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুমের অর্থ হল আজকে আমি তোমাদের ইসলাম ধর্মের যাবতীয় বিধি বিধান পরিপূর্ণ করে দিলাম So in and, and then he says that the verse that's under discussion, Al Yawma Akmantu Lakum Dinakum, today I've completed your deen for you. Today I've completed your deen for you. This is, is this is not in the meaning of judgment, nor is it in the meaning of religion, nor is it in the meaning of aqidah and faith, but it's in the meaning of com- fulfilling the commandments of Allah. The to bring being here would mean the commandments of Allah Ta'ala to bring the totality to one's life. না এখানে যেহেতু অর্থ হইল যে আজকে আমি তোমাদের জন্য ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করেছিলাম এরপরে ইসলামের আর কোন বিধিবিধান সংক্রান্ত আয়াত নাজিল হয়নি এক মাস বিশ দিন পরে যে আয়াত নাজিল হয়েছে সেটা বিধানের আয়াত নয় সেটা শুধু নসিহতের আয়াত কাজেই দুই আয়াতে আর কোন বিরোধ রইল না ওই পরবর্তী আয়াতটাও দিনের অন্তর্ভুক্ত রইল ধর্ম হিসাবে আর এই আয়াতে দিন পরিপূর্ণ হইল পরিপূর্ণ হইল বিধি বিধান হিসাবে So from this we understand that this verse that was revealed today, has completed your deen for you, meaning completed the commandments that Allah Ta'ala has sent upon you. So this, refer, this ayat and verse refers to all the commandments of Allah Ta'ala. So that verse refers to the last of the commandments. There will be no commandments after this. Therefore, the verse that was revealed afterwards, that وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ fear, fear that day in which you will return to Allah. That verse had nothing to do with commandments. This was that verse was a general advice. So that verse was not part of the deen that was discussed earlier, meaning commandments, but rather this was a general advice. So this now eliminates the doubt that we had that The first verse said that deen was complete, the second verse, uh, another verse came afterwards. So what was the need for the second verse? He, uh, again, he answered the doubt by saying that that deen refers to commandments, and this was just a general advice. আয়াতের তফসিরের দুইটা কথা আমাদের বোঝা হয়ে গেল ইনশাল্লাহ একটা হইল আজকে বলতে কোন দিন মহানবীর বিদায় হজের ভাষণের দিন দ্বিতীয়টা হলো এখানে দিন বলতে আল্লাহ কি বুঝাইলেন ইসলামের বিধি বিধান বুঝাইলেন আর মাত্র একটা কথা বোঝার বাকি হইল আজকে যে তোমাদের দিনকে ইসলামের বিধি বিধানকে আমি পরিপূর্ণ করে দিলাম এখানে পরিপূর্ণ কথা ব্যাখ্যা দিই So he says, from today's discussion, three things were to be discussed. The first was that Al-Yawm Akmaltu Lakum Dinakum. Al-Yawm, what is Al-Yawm or today referring to? So we discussed that. And then deen, what does the word deen refer to? We discussed this also. What's left is atmantu, I have completed. What does this refer to? এই প্রশ্নের জবাবে মহাসিরিন একরাম লেখেন আল্লাহ রব্বুল আলমিন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছেন চার ভাবে চার পদ্ধতিতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছেন একটা হলো কোরআনের সরাসরি কোরআনের দলিলের দ্বারা দ্বিতীয়টা হলো রাসুলের হাদিসের দ্বারা তৃতীয়টা হলো উম্মতের ইজমার দ্বারা চতুর্থটা হলো মুস্তাহিদগণের কিয়াসের দ্বারা এই চার পদ্ধতিতে আল্লাহ রব্বুল আলমী ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছেন The Mufassirin mentioned that the meaning of completion, Akmal, the meaning of completing deen completing the commandments. Remember here, deen refers to commandments. I have completed deen, meaning the commandments that Allah has revealed. the Mufassiri mentioned that this com completion was in four ways, was through four avenues. Number one was from the Quran. Number two was from the Hadith of Rasulullah sallallahu alayhi wasallam. Number three was from ijma or consensus of the general opinion of, of, of the ulama. And number four was the qiyas of the mujtahideen or the analogy of the, the mujtahideen, the, the, the, uh, the ulama, the pious predecessors. So basically, as akmaltu lakum deenakum, the deen refers to commandments and akmaltu, the completion of commandments was done in four ways. Again from Quran, from hadith, from ijma and from qiyas. অর্থাৎ ইসলামের কোন কোন বিধান আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আর কোন কোন বিধান হাদিসের মাধ্যমে রাসুলের মাধ্যমে হাদিসের দ্বারা উল্লেখ করে দিয়েছেন আর কোন কোন বিধান উম্মতের ঐক্যমতের উপর ছেড়ে দিয়েছেন আর কোন কোন বিধান মুস্তাহিদগণের বিশ্লেষণের ব্যাখ্যা সাপেক্ষে আল্লাহ দিয়েছেন This is why we see that some, you know, some of the commandments or some of the rulings come from the Quran, while others come from the Hadith of Rasulullah sallallahu alaihi wasallam. and those that are not found in those two we can find in the consensus of the scholars, and those that are not found in, in that we see in the analogy, in the research of the mujtahidi. এই চার পদ্ধতির চারটা উদাহরণ দিয়ে আমি আজকের মতো আমার কথা শেষ করে দেব পবিত্র কোরআনের দ্বারা যে সমস্ত বিধান আল্লাহ সব পরিপূর্ণ করে দিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ ইসলামের যে সমস্ত বিধি বিধান দিয়েছেন এর মধ্যে একটা হলো আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাহি উনজিলা ফিহিল কুরআন হুদাল্লিন ওয়া বাজ্জিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান শাহিদা শাহরা রমজান মাসে রোজা রাখা ফরজ এই এই বিধানটা আল্লাহ পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে সমাধান দিয়েছেন He says, I will give you, um, he's going to give detailed uh, examples from each. And he says, from the first example, Quran, the verse that he recited, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان, that from this verse we come to understand that fasting is farz or obligatory. So he gives an example from the Quran, the verse that he recited. He says, from this verse, we understand that fasting is obligatory. আর কোন কোন বিধান আল্লাহ হাদিসের দ্বারা রসুলের মাধ্যমে হাদিসের দ্বারা দিয়েছেন যেমন রমজান মাসে কতদিন রোজা রাখতে হবে এই প্রশ্নের সমাধান কোরআনে দেওয়া হয়নি হাদিস তরিখে আল্লাহ রসুল বলেছেন উনত্রিশ তারিখে চাঁদ দেখা গেলে রমজান মাসে উনত্রিশ দিন রোজা রাখা ফরজ উনত্রিশ তারিখে চাঁদ দেখা না গেলে রমজান মাসে ত্রিশ ত্রিশ দিন রোজা রাখা ফরজ এই উনত্রিশ দিন কোন বছরে রোজা রাখা ফরজ হবে আর কোন বছরে ত্রিশ দিন রোজা রাখা ফরজ হবে এই বিধান আল্লাহ কোরআনে দেননি বরং রাসুলের মাধ্যমে হাদিসে দিয়েছেন And he says, for the completion of the deen, the four ways. First is Quran. Some things are not mentioned in Quran. And to get a clear answer of that, they'll be, they, they may be mentioned in Hadith. So he gives the example that the Quran mentions the fardiyat of Ramadan, the, the obligation of Ramadan. But how do we know how many days Ramadan will be or when Ramadan will start? This is not in the Quran. This comes in the Hadith, where Rasulullah says that on the 29th, you will, you know, to, we should try to sight the moon on the 29th. If we do not, if we sight the moon, then Ramadan will start. And if not, then we will wait for 30 days to complete. So this was not, uh, this was not given to us from the Quran, but, but, but from Hadith. কিন্তু রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের ইন্তেকালের পরে তার প্রথম খলিফাকে হবেন এই প্রশ্নের সমাধান আল্লাহ না দিয়েছেন কোরআনে না দিয়েছেন হাদিসে nor did the hadith. So what do we do in this case? This is when we refer to ijma, when the entire ummah, when all the sahaba had concluded that Abu Bakr radiallahu anhu would be the Khalifa after Rasulullah sallallahu alayhi wa This was a decision taken by all the sahaba, and this was the third proof. Neither is it found in the Quran nor is it found in hadith, but now we refer to the third source of deen, the third source of the commandments. This is the uh, ijma or consensus of the sahaba. চতুর্থ উদাহরণ হলো কিয়াস এর এর উদাহরণ হলো নামাজে মুসল্লিরা কোথায় হাত বাঁধবে এই ব্যাপারে সুস্পষ্ট সমাধান হাদিসের দ্বারা হয় না কেন হয় না কোনো হাদিসে আছে বুকে হাত বাঁধার কথা কোনো হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধার কথা মুস্তাহিদ ইমামগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমাম হলেন হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন বুকে হাত বাদার হাদিস গুলি আমল করবে মেয়ে লোকেরা আর নারীর নিচে হাত গুলি হাত বাদার হাদিস গুলি আমল করবে পুরুষেরা এখানে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির ইস্তেহাদের দ্বারা কে কোথায় হাত বাদবে তার সমাধান হয়ে গেল এটা হলো কিয়াতের দ্বারা ইসলামের বিধান পরিপূর্ণ হওয়ার উদাহরণ This is an example of the fourth source of Sharia or, uh, or, or uh, Islamic law is that where he gives the example of where a person has to, or where a person should tie his hands during salah. And he says it's not, it's, we cannot take the uh, decision from Quran, nor from Hadith, nor from Ijma. Why? Because when you when we go into Quran, it's not there. When we go into Hadith, we are contradicting. There's both sides of the Hadith. Some Hadith say that you should tie your hands above your uh, above your chest or on your chest. Some Hadith say you should tie them below your navel and because they are contradicting, we cannot take from hadith. And then says we cannot take from ijma or consensus of, of opinions, because even the ulama, even sahaba, they also differ. So we cannot take from ijma. So therefore, we go to the fourth source, which is qiyas, which is the analogy, analogy of the mujtahideen or the, you know, research scholars. Now they looked into the matter with great detail. And uh, Imam Abu Hanifa, the, the, the major, the first uh, mujtahid imam, and that's accepted by the entire ummah also, he mentions that the hadith that are mentioned for placing the hands on the chest are the women folk will make amal or will implement that and the hadith which have been mentioned in regards to the hands below the navel the men, the men will act upon and implement. So this we take from the fourth source. We don't take from the Quran, nor from the hadith, nor from ijma, but from qiyas. এ পর্যন্ত আয়াতের তফসির থেকে যে কথাগুলি আল্লাহ আমাদেরকে বুঝবার বুঝাবার তৌফিক দিলেন সেই কথাগুলি জীবনে আমল করার জীবনে ঠিক করার তৌফিক দান করুন আমি Whatever has been discussed in regards to the verse that we've recited, whatever tafsir has been given, may Allah Ta'ala give us all the tawfiq and the ability to act and implement, act upon it and implement it in our lives, inshallah. Amen. এখানে একটা প্রশ্ন আসছে লিখিত আছে যে মৌখিক